صلى الله تعالى عليه وعلى زوجها كصيام الدهر أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم আল্লাহ তালার ফজল করমে আমরা রমজান মাসে রোজা তারাবি অন্যান্য ইবাদত যতটুকু আল্লাহ তালা সুযোগ দিয়েছেন আমরা করে করেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে সওয়াল الشوال المكرم الشجر এই মাসের সাথে মোকারম লাগানো যার অর্থ সম্মান আর রমজানের আগের মাসের সাথে মহাজম লাগানো হয় শাহবানি মহাজম যার অর্থ উঁচু বর্তমান অধিকারী বর্তমান অধিকারী রমজানের আগে পরে উভয় মাসের সাথে এই একটা গুণবাচক শব্দ যোগ করা হয়েছে শরিয়াতের পক্ষ থেকে যে উভয় মাস সম্মান উঁচু বর্তমান অধিকার কেন ওলামায়াম লেখেন যেহেতু রমজান মাস পুরা বৎসরের মধ্যে সম্মান লাইলাতুল কদরের কারণে রমজান মাস পুরা বৎসরের মধ্যে সবচেয়ে সম্মান ফজিলা করা নকল কেল্লা ভারতের মান দান এত সম্মান দেওয়া এই দুই মাসের সাথে এই রমজান মাসের সাথে মিলে যে দুই মাস আছে আগে একটা পরে একটা জিনিসের সাথে মিলে থাকার কারণে আল্লাহ আলমিন এই উভয় মাসকে সম্মান করে দিয়েছে সন্ধানী জিনিসের সাথে সে মিলবে সে ব্যক্তিগত পর্যায়ে যদি হোক আল্লাহ তাকেও সম্মানই করবে রমজানের কারণে সাবানও সম্মানী সওয়ালও সম্মানী এখান থেকে বিরাট প্রতিহাত উন্মতের জন্য বেড়ে আসলো মূল্যবান জিনিসের সাথে মিশে থাকে তার সহকার্যে থাকে সে যত কম দামি হোক বেদামি হোক আল্লাহ তার মর্তবাকে বাড়ায় হ্যাঁ। কৃষকের ছেলে হাল চাষ করার উপযুক্ত সে তখন কোরআনের সহবাদ অবাধ মাদ্রাসায় ভর্তি হলো মানে তার অবাধ আছে এ আর ত্রিশনের ছেলে থাকবে এখন প্রেসিডেন্টের উপর আমেরিকার প্রেসিডেন্টের অধিকার নেই তার জুতা কাজ করা তার জুতা কাজ করতে হলে অন্তত নিষ্কার করে আসবে আফ্রিকার পেটে নিষ্কাপ করতে নিষ্কাপ না করে যদি জুতা উঠাইতে যায় কয়েকটা ভুল করবে ওটা তো সহজ জিনিস এগুলো তাদেরকে আদব কায়দা কৃষকের ছেলে কোরআনের সৌবত আছে এত উপরে চলে গেল যে আমেরিকার প্রেসিডেন্ট জুতা খুঁজে পাবে তার এই যোগ্যতা নেই তাকে মুসলমান হয়ে নিষ্কাপ করে আসবে সহবাদ উঠাইছে এখন দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট সমস্ত মন্ত্রী যত হোমরা চোমরা সুপাহা আছে সব তার পিছনে কৃষকের সহবাদ উঠার কারণে আল্লাহ তাকে এত উপরে দেখ এত উপরে দেখ সে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার নায়ব হয়ে তার নায়ব হওয়ার কোনো চারটেখানি কথা মোহাম্মদ রসুল্লাহ যিনি নবীদের সন্তান তার নায়ব হইতে পারা তার সাহেব হইতে পারা এর থেকে বড় বর্তমান পাওয়া পাওয়া দুনিয়াতে কি থাকতে পারে এটা সাধারণ মানুষ মোহাম্মদ রসুল্লাহ নায়ব হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে দায়িত্বগুলো পালন করতেন ওই দায়িত্বগুলো পালন করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে মেহরাবে নামাজ পড়েছেন ওখানে সে নামাজ পড়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে মেম্বারে বসে জাতিকে আল্লাহ সন্ধান দিতেন জান্নাতের রাস্তা দেখাইতেন ওই দায়িত্ব পালন করেন রসুলের মেহরাব মেম্বার তার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে শিক্ষক আছেন একটা সে কোরআন উঠানোর কারণে এইখানে চলে আসে একটা প্রেসিডেন্টের ছেলে সে সবাদ উঠায় নেয় কাছে কোনো বক্তব্য নাই তাকে কোনো কাতারের ভিতরে গণনা করা হয় চিন্তা সহবাদ কি জিনিস রমজানের সহবাদে ওদিকে সাবান এদিকে সাবান দুটাই সম্মানিত হয়ে গেল কত বড় সম্মানিত হয়ে গেল তারই একটা নমুনা আল্লাহ রসুল সাল্লাম বয়ান করেছেন যে এই সওয়াল মাসে যদি কেউ ছয়টা রোজা রাখে একসাথেও রাখতে পারে ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারে নফল বলে তো রাখতে হবে এই রোজার মধ্যে কোন উমরি গাজা রোজা নিয়ে করা যাবে আল্লাহ আলমী তাকে এই ছয়টা রোজার কারণে ষাটটা রোজার স্বভাব দান করবেন আর রমজানের বিচার তিরিশের বর্গটা তিনশো তিনশো ষাট হলে তো এক বছর হয়ে গেছে পুরা এক বছর রোজা রাখলে যে সব হইত এই সওয়ালের ছয় কারণে রমজানের সাথে সওয়ালের ছয় কারণে আল্লাহ তারা পুরা বছর ওই লোকটাকে রোজাদারের কাতারে সামিল করে দিল এইটা ভিন্ন মশলা যে বছরের পাঁচ দিন বাদ দিয়ে পুরা বছর রোজা রাখা ভালো নাকি একদিন রোজা রাখলেন একদিন না রাখলেন সেটা ভালো কোনটা ভালো আর একটা ভিন্ন মশলা এটা ভিন্ন মশলা একটা হলো আপনি পাঁচ দিন রোজা রাখা হারান এই পাঁচ দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখবে সাফি মাঝাবে এটা উত্তম উত্তাহার বলে এটা উত্তম আর একটা হলো একদিন রোজা রাখলেন একদিন রাখলেন না বা দুই দিন রাখলেন না আবার একদিন রাখলেন এটাকে সিয়ামে দাউদ বলা হয় দাউদ اختیار দাউদ حضرت سیدنا দাউদ আলাইসালাম এইভাবে রাখেন আমাদের হানাবি মাজাবে এটা উত্তম বারো মাস রাখার থেকে এটা উত্তম আমি তো আপনাদের দোয়ার বোখারি শরীফ পড়াই বোখারি শরীফের বিভিন্ন আছে এটাকে বলা হয়েছে লাফা এর উপরে কোনো উদাহরণ এটা গ্যাস দিয়ে রাখলো বলতেছে আল্লাহ রসুল সাল্লাহ বলতেছে এর উপরে আর কোন রোজা নেই তাহলে সারা বছর রাখা উপরে যাবে কিভাবে এর উপরে কোন রোজা নেই এবং আকল দ্বারাও বুঝে আছে কথাটা রোজার স্বভাবের একটা কাজ হলো শরীরে একটা কষ্ট হয় আল্লাহ কষ্টের বিনিময় দেবে যখন তো সারা বছর লাগবে ওইটি তো তার নিয়মিত রুটিন হয়ে গেল তার খানা পেনা রুটিন ওইভাবে হয়ে গেল তার তার কষ্ট অনুভব হবে ওইটা তার নিয়মিত রুটিন নির্ধারণ আওকাত ওইটা ওই দিকটা বোঝা যায় এটা আফজাল না এই জন্য হানাহানি মজাবে এটা হলো আফজাল বাদ দিয়ে দিয়ে রাখা আফজাল আর ওটাকে কোনো কিতাবে লিখতে মাবজুল কোনো কিতাবে লিখতে একটা একটানো রাখা কোনো কোনো কিতাব মাফরু লিখতে এই মাত্র অর্থ হল যে এটা পছন্দনীয় নয় জায়গ পছন্দনীয় নয় এই জন্য সম্মানের সাথে রাখতে হবে সেটাকেও বলা হয়েছে এটা নিয়ে তো কেউ বাড়াবাড়ি না করে একজনে রাখে নাই তার বকাবকি শুরু করে দিল তুমি তবে সুন্দর পাবো না একটু বাড়াবাড়ি এটা আমার নিষেধ এটা নিষেধ বাড়াবাড়ি বললে এটাকে ফরজের সমান মান দেওয়া আর ফরজের সমান মান দিলে রোজা সন্তুষ্ট হয়ে আর আল্লাহ যদি এক মাস বামান শাহিদা তোমাদের মধ্যে যে রমজান পাইল অবশ্যই সে যেন রোজা রাখে কোরআন একাডেমির তৃতীয় পালা কিন্তু আল্লাহ তালা এক মাসকে খরচ করেছে এই বাড়াবাড়ি করলে আপনি ছত্রিশ দিন বানিয়ে দিলেন আর শরীর এমন একটা কমপ্লিট জিনিস এমন একটা সম্পূর্ণ জিনিস যে আমাদের কোন সুযোগ নেই এর মধ্যে একসাথে বাড়াই দেওয়ার একসাথে একটু কমায় দেওয়ার এরকম কোন অধিকার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোন অধিকার যা আছে তাই এজন্য ইসলাম কখনো মডার্ন হবে ইসলাম ওটা যেটা পুরানা চোদ্দশো বছর আগে ওটাই ইসলাম আপনি এতে বেশন করবেন যা ইসলামের স্টিকার লাগাইতে পারেন ভিতরে ইসলাম না স্টিকার লাগানো যায় অনেক কিছুর সাথে আজকাল ইসলামী লাগানো হয়েছে ইসলামী উপন্যাস ও উপন্যাস ইসলামী হয় কি উপন্যাস হলে নভেল না তো ইসলাম কিভাবে হবে সব জায়গায় ইসলাম কয়েকদিন আগে এরকম আমাদের ভাষা নেই কি ছিল না তারকাটা লোকা দেখায় এখানে একটা নাম দিচ্ছে ইসলামী শিল্প অনেক আলেমটা পর্যন্ত শরীর হয়েছে পাবলিক তো হয়েছেই ইসলাম বলে ইসলামের শিল্প গোষ্ঠী কিভাবে হয় এই যে একটা প্রবণতা বর্তমান জামানা মানুষের ফট করে একটা সাথে ইসলামে লাগে যারা তার বুঝে আসলো ইসলাম কোন সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই এটা দল এটা ইসলামিক ইসলামী দল কোন সম্পর্ক নেই কি সম্পর্ক আছে ওনারা ইসলাম কায়েম করতে করতে নিজেরা ইসলাম থেকে খারাপ হয়ে গেছে এই সম্পর্ক আছে এত কায়েম করছে ইসলাম ইজি খারাপ হয়ে গেছে ইসলাম বাইরে যাই পড়ে গেছে তার আবার ফিরে আসবে উনি এখন ইসলামী নাম আর মানুষ ধোকা খেয়েছে ওটাকে ইসলাম করে এই জন্য জনগণের উচিত এই সমস্ত স্লোগান স্টিকার এগুলো দেখে দৌড় দিবে না সবার এই জন্য জরুরি মানুষ যত অশিক্ষিত হোক যদি কোনো আল্লাহওয়ালা আলেমের সাথে সম্পর্ক থাকে সে এক্সিডেন্ট করবে না সে বিপদকামী হবে না সে সেরেক বেতাতে পড়বে না সে ইনশা আল্লাহ সুন্দর ইনশা আল্লাহ ইমান নিয়ে দুনিয়াতে যেতে দিবা যত বড় মুখ সহবাদ এত বড় দৌল সহবাদ এত বড় দৌল মুখত আল্লাহ বলি বানে আর খবর না থাকলে সাইফুল হাদিস পড়ো পড়ো আদব পকি হুল জামাত এরা পর্যন্ত ব্যক্তি থাকতে পড়ে সদস্য হয়ে যত গোমরা সরকার ইমাম এরা কিন্তু বড় বড় আলেন যত গোমরা সরকার দেখতেছেন এশিয়া কাদিয়ানি মৌকুদি যত আছে এর গোয়ায় যে আছে একজন বড় আলেম ছোট না ছোট আলেম তো তার কথা তো শুনবে না কেউ এর গোড়া একটা বড় আলেম যে এইরকম তর্কবাদী ছিল তর্কবাদীর যুক্তি তর্ক দিয়ে সে বহুত লোকে নিজের দলে ভিড়াইতে পারে কথা হলো এত বড় আলেম হওয়ার পরে সে গুমরা হলো কেন আরে লাখো লোকরে গুমরা করলো কেন তার কাছে এলে ছিল তার একটা জিনিসের অভাব ছিল অভাব এরকম ছিল কিন্তু কোন সহমতে সে যায়নি নিজেকে কোন আল্লাহ আল্লাহ কাছে সপর্দ করে না বায়াত করে বায়াত বিক্রি করে কি বিক্রি করবে আমরা আজাদ মানুষ আমাদের বিক্রি করা যায় আছে আজাদ মানুষ বিক্রি করা যায় না তো বায়াত মানুষ বিক্রি এই বিক্রির অর্থ আমাদের মর্জি আমাদের খেয়াল আমাদের চাহিদা এটাকে বিক্রি করতে হবে পুরুষের কাছে বিক্রি করতে হবে আমার যে কোনো খায়স পয়দা হোক চাহিদা পয়দা হোক যে কোনো ইচ্ছা পয়দা হোক আমি আগেই বাস্তবায়ন করব পুরুষের কাছে পেশ করব উনি যদি দেখেন যেটা শরীর সম্মত এবং এর কোনো ক্ষতির আশঙ্কা নেই শরীয়ত সম্মত হইলেই কিন্তু অনুমতি দেওয়া হয় অনেক কিছু শরীয়ত সম্মত তো অনেকের অনুমতি দেওয়া হয় হয়তো আলী আর একটা বিবাহ করতে চাইছিলেন বুখারির আলী এখানে ব্যাখ্যা দেওয়ার টাইম লাগবে বলে ব্যাখ্যা দিচ্ছে না একটা বিরাট ক্ষতির আশঙ্কা ছিল তো মানাও করতে পারতাম শরীয়তের চারটা অনুমতি আপনার বিবাহ করো না কত বলতে পারো ওই বড় ক্ষতিতে বাঁচানোর জন্য আলীকে ডেকে বললেন তুমি তাহলে একটা কাজ করো হাতে পাশে তালাক দিয়ে তাহলে ওই মন্দির থেকে বেঁচে আপনি বিবাহ করতে চাও তাহলে তো অনুমোদন দিতে যেখানে তোমাকে অ্যাক্সিডেন্ট করবা করতে বাঁচার জন্য এটুকু করতে পারো হাতে পাশে তালাক দিয়ে বিবাহ বন্ধ যায় এখানে একটা ক্ষতিগ্রাস এই জন্য তার দিনদারির জন্য এটা ঠিক কিনা এক একজনের দিনদারির জন্য এক একটা জিনিস ঠিক তা আর একজনের জন্য ঠিক না আর একজনের দিনদারি নষ্ট করে দিল এটা মুরব্বী জন্য হাকিম অনুপন বলছে মৃত্যু পর্যন্ত মাথার উপরে কাউকে রাখো তোমার মৃত্যু পর্যন্ত মাথার উপরে কাউকে রাখো মানে কাউকে পুরুষ না যতদিন তোমার থেকে বেশি পয়সা লোক পাওয়া যায় তারা সব চলে গেছে তোমার সমকক্ষ যারা আছে তাদের একজনকে মুরব্বী মানে তোমার সমকক্ষরা দুনিয়াতে চলে গেছে আচ্ছা ঠিক আছে তোমার ছাত্র পর্যায়ে তাতে একটা বডিকে মন্ত্রী মানো তাতে দু চারজনকে মিলে মুসলির মানো আমার কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসবে আমি তোমাকে ডাকবো তোমরা ভালো মন্দ চিন্তা ভাবনা করে আমাকে খেয়াল করতে পারবা দেখেন সরিয়াতে কি বলছে সমস্ত মন্ত্রী মুরব্বী মানা দুনিয়াতে চলে গেছে তখনও বলে নাই যে তুমি এখন স্বাধীন তার যারা দিচ্ছে তাদের দুটা মিত্রকে দিয়ে একটা মসজিদ বানায় দাও তাদের কাছে পেশ করো তোমার ঘটনা তারা যেটা বলে মানো তা না হলে বুড়া বয়সে অ্যাক্সিডেন্ট করতে হয় বিশেষ করে যে কারো ছেলে পেলে আল্লাহ বলে না হয়ে থাকে ওরা বড় বুঝুন কিন্তু ছেলে পেলে আল্লাহ হয় নাই পাক্কা দুনিয়াদার হয়েছে তো সে নিশ্চিত বাপকে ডুবাবে ইসলামকে ডুবাবে এখন যে তার এর ওটা জামাত থাকতো আপনার আলম আমার তারই থাকতো তাহলে তার দুনিয়া দুনিয়াদার ছেলেপেলেরা তাকে ডুবাইতে পারত ডুবাইতে পারত এক ঘটনা লিখতে এক বুজুর্গ তার কাছে একটা শাহী হাতিয়ার তিনি অপাত্র ফেরত দিন ওনারা জানে যে হাতিয়া গ্রহণ করলে তারা আবার একটা কাজ পাঠায় বড় রাজাবাদটা ওলামাদের সমর্থন ছাড়া টিকে থাকতে পারে দুনিয়ার শুরু থেকে চলে আসে খ্রিস্টানরা জানে তাদের ধর্ম বাতিল খুব ভালো করে জানে খুব ভালো করে জানে বাতিল প্রত্যেক বছর এটা তারা এডিট করে করে পরিবর্তন করে বাইবেল কমিটি হ্যাঁ এরপরও সে বাতিল ধর্ম নিজেদের লেখা বাইবেল তা আল্লাহর কিতাব না প্রত্যেক বছর যেন সংশোধন করা হয় এটা আল্লাহর কিতাব কিভাবে হয় এদের তো মামলা তো লাগবে সাহেব দেখাই দিলেন ইংরেজরা যখন এদের দখল করছিল ব্যবসা করতে তখন তো পার্টিদেরকে ডালের মতো বিছাই ডালের মতো তারা চ্যালেঞ্জ করছিল ইসলাম ঠিক না বাইবেল ঠিক তখন আল্লাহ তাহলে এক বান্দাকে খাড়া করে দিচ্ছিল তিনি হাজি ইমদাদুল্লাহ মহাজের মুক্তির সমসাময়িক মাওলানা রহমতুল্লাহ কিরানবী তিনি খাড়াই গেলেন আল্লাহ খাড়া করেছেন বাদশাহ আকবরের বিরুদ্ধে খাড়া করে খাড়া করলেন তিনি তাকে চ্যালেঞ্জ করলেন আগ্রায় তোমার সাথে বস তোমার এই বাইবেল হ্যাঁ পরিবর্তিত খুদার নয় দুই দিন বহাস হল তৃতীয় দিন পাত্রী ঠান্ডা থাকে গেল ভেঙে মুসলমানদের ইমান রহমতুল্লাহ কিরাত তারপরে ওনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল উনি কৃষকের দেশ ধরে কাটতে হাতে নিয়ে হ্যাঁ ঘাস কাটতে কাটতে হিন্দুস্তান ত্যাগ করল কৃষক আরব দেশে চলে গেল লম্বা ওখানে দশে বসলেন ওখানে স্বামী মজাবের আলেন দশ দর্শের পরে তার তার সাক্ষাৎ করলেন হুজুর আপনি এই ব্যাখ্যা করলেন কিন্তু এই ভুল আছে হাদিস দিয়ে ধরাই দিলে কি করা আলেমের খাবার হাদিস চেষ্টা করা হয় তারপর কিছু করার থাকে ওই আছে সে আলের মাথার অত করে বলো তোমাকে তুমি আমার সরকারের দায়িত্ব দিচ্ছি তার কি আব্দুল আজিজ তখন ক্ষমতায় ছিল তুমি তার কিছু দল লম্বা তখন পর্যন্ত মক্কা মদিনায় কোনো মাদ্রাসা ছিল না কোনো মাদ্রাসা ছিল না ব্যক্তি বিশেষের কাছে লোকেরা এলাকা ব্যক্তি বিশেষ আমাদের মাদ্রাসায় তফসিরে জালালাইন করে এক বছরে ওখানে তফসিরে জালালাইন করতো সাত বছরে বাইরেতে যারা আসত তাদের থাকার কোন ব্যবস্থা মুশকিল ছিল খাওয়ার ব্যবস্থা ছিল জালালাইন শরীফ পড়তে সাত বছর লাগছে আমরা এক বছরে পড়েছি এই অবস্থা দেখে মাওলানা রহমাতুল্লাহ কিরা নবী হিন্দুস্তানের মুসলমানদের ইমান রক্ষা করছে আল্লাহ আল্লাহ তার আল্লাহ তার দিনকে এক একজন চলে হেফাজত করবে তিনি হিম্মত করলেন হিন্দুস্তানের মহাজেদেরকে ঘোষণা করলেন যেখানে আর মুস্তাফির খানা বানানোর দরকার নেই মাদ্রাসা বানাও এত কালেবেলে মাসে এলেন ব্যবস্থা নেই হিন্দুস্তানেরা যে যা পাল্ল দিল কলকাতার এক মহিলা উনিও হাতে গেছিলেন মাওলাতুল্লিসা তিনি বড় অঙ্ক দিলেন উনি গেছিলেন মুসাফির খানা বানাই দিলেন পরে যখন নাকি ইনার দাওয়ার খানা খানে গেল তো মুসাফির খানার দরকার নেই এখানে মাতুখা নেই এখানে মক্কাতে একটা মাতুখা নেই এটা দরকার এই শুনে ঠিক আছে মাদ্রাসায় দিলাম এই উনি বাইশোলা শরীফের এই পশ্চিম উত্তরের মাঝামাঝি বাইতুল্লাহ থেকে একদম দুই মিনিটের রাস্তা মাদ্রাসা শুরু করলেন যেহেতু ম্যাক্সিমাম টাকা ওই মহিলা দিল কলকাতা খাওয়ালাতুল নিসা তার নামে মাদ্রাসায় খাওয়ালাতিয়া মাদ্রাসায় খাওয়ালাতিয়া নামে মাদ্রাসা তার দেখেন সেই আলম দাবার কায়েম হওয়ার ছয় বছর পরে ঘটনা আমাদের কিন্তু আকাবের এদিকে দারুলুম দাবাদ কায়েম করলো ইনিও আমাদের আকাবের ইনি মক্কা শরীফে এই মাদ্রাসা কায়েম করলো নিসা এই মক্কা মদিনার প্রথম মাদ্রাসা এটা ভারতের মুজফরনগর জেলার ভিতরে কিরানা একটা জায়গা আছে এইখানের বাসিন্দা মহানা রহমাতুল্লাহ সাহেব ইনি মক্কাতে মাদ্রাসা কায়েম করলেন তান্ত্রিক ফান্ডার এখানতে ভেগে ওইখানে গেছে খ্রিস্টান ধর্ম প্রচার করছে ইউরোপ এখানে ঢুকছে তার্কিক মতো ঢুকছে এখানে ঘোষণা করলো যে হিন্দুস্তান ফাঁকা হয়ে গেছে ওখানে আমি বহনে জয়লাভ করছি ওখানে মুসলমান সব দলে দলে খ্রিস্টান হয়ে গেছে কত ভুয়া চিন্তা করে তার্কিতে পাত্রী ভান্ডারে ঘোষণা করতেছে ওখানে আমার সাথে বলতে কোনো আলেম পারে নেই সব হেরে গেছে খ্রিস্টানটা জয়লাভ হয়ে গেছে মুসলমানরা দলে দলে খ্রিস্টান হয়ে গেছে এবং তোমরা আসো তোমরাও খ্রিস্টান হয়ে গেছে তো সুলতান আব্দুল আজিজ পরেশান হয়ে গেল উনি মক্কায় চিঠি লিখলেন হ্যাঁ শরীফ বিন আউম শরীফ বিন আউম উনি মক্কায় গভর্নর ছিলেন দেখো তো হিন্দুস্থান থেকে কোন লোক ভাগপতকে আসছে কিনা এই যে একটা রিপোর্ট পাইলাম সেখানে খ্রিস্টান পাত্রী জয়লাভ করছে সব লোকজন খ্রিস্টান হয়ে যেতেছে পাত্রী জয়লাভ করছে এই খবরটা যাচাই করে আমাকে জানাবে গভর্নর কিন্তু গভর্নর ওখানে যে বড় আলেম হ্যাঁ তাহলান হলো তাহলাদ তো ওনাকে বলেন হুজুর এই এই আমার কি জব লিখবো আরে পাঁচদিন সাথে আছে আমরা তো একসাথে নাস্তা করি পাঁচদিন যার সাথে বস হয়েছে ওই লোক তো আমার সাথে তাহলে বাচ্চাকে বলো ওনাকে টাকাই নিক ওনাকে টাকাই নিক যে ওনার থেকে মৌখিক শুনে নিক মক্তার গভর্নর শরীফ লিখলো যাহা রাস্তাটা তাড়াতাড়ি বহাল হয়েছে উনি এখন মক্কায় আছে আপনি চাইলে ওনাকে বাড়ি দিতে পারেন ওনার তৈরি করতেন শুনে সুলতান আব্দুল আজিজ খুশি হয়ে গেল জলদি পাঠাও জলদি পাঠাও মুসলমান সব সেই মানের দিকে আগে গেছে হিন্দুস্তান ফাঁকা হয়ে গেছে খ্রিস্টানদের কি অবস্থা তিনি মক্কাতে রওনা হয়ে গেলেন মৌলানা রহমাতুল্লাহ কিরানবী এই খবর যে ঠান্ডা শুনতে রহমাতুল্লাহ টাঙ্কিটা ও টাঙ্কি ছেড়ে ভেঙে চলে গেছে বুঝছেন অকুল যা আল وزهق الباطل إن الباطل كان زهوقا এই জন্য দেখা গেছে যে এলাকা বাতিল আছে একটা দিনই মাদ্রাসা কায়েম হয়ে গেছে সব বাতিল চলে গেছে একটা দিনই মাফেল অজ করলে হবে না করলে একদিন করলেন একদিনের তাফসির কয়দিন থাকবে একটা ক্যান্টনমেন্ট যদি বানানো হয় ক্যান্টনমেন্ট তা দেশ রক্ষার জন্য বানানো হয় তোর গুণটা ঠিক করার জন্য না দেশ রক্ষা করার জন্য কিন্তু ক্যান্টনমেন্ট যখন হয় ওই এলাকায় আর কোনো টাকা থাকে টাকার চড়ানোর জন্য হয় নাই কিন্তু মাদ্রাসা কায়েম হবে দিন কায়েম করার জন্য এটাকে বদমাস আল্লাহ আল্লাহ হয়ে বহু এলাকায় এই বেলাকল্লা স্কুল করে স্কুল করে মুসলমানদের গুমরা করতেছিল আমরা একটা নুলানি মাদ্রাসা কায়েম করেছি ব্রাহের স্কুল খালি হয়ে গেছে এজন্য কয়েনে বলে থাকি ভাই ব্রাহকে আপনি হ্যাঁ লাঠি পেটা করে ব্রেক করতে পারবেন রাতকে ব্রেক করতে হলে আপনাকে মাথা কায়ম এর কোন বিকল্প এখন দেখবেন যত বাতিল জামাত আছে যত খ্রিস্টান মিশনারি আছে সব কোন এলাকায় কাজ করে যে এলাকায় মাথা নেই যত খ্রিস্টান মিশনারি আছে আমি কিছুদিন আগে দিনাজপুর গেলাম শুনলাম ওরা এখন নাম চেঞ্জ করতেছে না তোমরা আমাদের ধর্ম গ্রহণ করো তোমার নাম আব্দুর রহিম থাকে তুমি নামাও তো পড়বা তো মাঝে মধ্যে আমাদের গির্জা এসো আর মাসিক ভাতাটা নিয়ে দেবে তোমার নামও ঠিক থাকবে তুমি পাঁচটা নামাও তো পড়বা তুমি আমাদের গির্জা একবার আসবা একটা তোমার একটা বেতন থাকবে একটা ভাতা তো ভাতাটা নিয়ে দেবে এত অসুবিধা কিন্তু কোন এলাকায় এগুলো সব বর্ডার এলাকায় যেখানে আজ পর্যন্ত মাদ্রাসা কায়ে হয় এই যত মিশনারি আছে যত জামাত শিবির আছে যত কাদিয়ানি আছে যত শিয়া আছে যত আহলুল হাদিস আছে মানে ভণ্ড যত আছে সব ওইদিকে তত সব যেহেতু তাদের প্রত্যেক করার কেউ নেই আর জনগণের ভিতরে একটা দুর্বলতা ইসলামের নাম খুলে আগায় যায় কিন্তু এইটা যে মধুর দলে বিশ্বাস এটা এই জন্য আমি বারবার বলি ভাই যারা আপনারা শহরে থাকেন আপনাদের অনেক কেলা তৌফিক দিতে অনেক আপনি যদি নেতৃত্ব দিয়ে আপনার এলাকায় একটা নুরানি বক্তব্য করে দেন দাওরা মার্শা দরকার নেই দাওরা মাথা ঢাকা খাওয়ার অন্তত আমার ধারণা চল্লিশটা ঢাকা শহরে যেখানে পুরো সৌদিতে তিনটার বেশি মনে দাওয়া মাথা নেই একটা মক্কা একটা রিয়াজ আর একটা মদিনা সেখানে আমাদের ঢাকা শহরে চল্লিশটার কম না দাওরা এই মানুষের দরকার নেই আপনি একটা নুনারে শিক্ষক যার তিন থেকে চার হাজার টাকা বেতন আপনারা কিছু দিলেন এলাকার লোকেরা কিন্তু মুক্তির চাল দিল এটা করে দেন বাতিল উৎখাত হয়ে যাবে এলাকার সব ছেলে পেলে সহি কোরআন নিয়ে বড় হবে এখন যা বড় হয়েছে এই স্কুল কলেজের ছেলেগুলো পড়ে আপনি এদিকে জরিপ করেন এদিকে জরিপ করেন এদের সেনায় কোরআন আছে কিনা আমার মনে হয় অন্তত একশো জনের মধ্যে নব্বইটা ছেলে পাবেন ছেলের মধ্যে কোরআন নেই আরো বেশি হতে পারে আমার ধারণা নব্বইটা ছেলের ভিতরে কোরআন নেই কিছু শেখায় নেই বাবা দোকান খুলছে ইংলিশ মিডিয়াম কিন্ডার এই ছেলে পিলেগুলো সংসদে আসতেছে তো সে এরকম সিলেবাস মানে ভালো শিক্ষার দরকার নেই ব্যক্তিগত দরকার ধর্ম শিক্ষার দরকার নেই কি শিখতে হবে ঢোল ধর্মটা শিখার কোনো বিষয় না ঢোল কেমনি বাজাইতে হবে আর গিটার কেমনি বাজাইতে হবে এইগুলো এখন ধীরে তার কাছে ধর্মের কোনো গুরুত্ব নেই গিটারের গুরুত্ব আছে কেন এর বাপ্পা ছিল নাস্তিক এও হইতে নাস্তিক অন্তত কোরআনদের সেনা থাকলে এই অ্যাসেম্বলিতে বসে এই কথা কখনো বলতো না কোরআনের বিরুদ্ধে কোন কথা তার জবান দিয়ে হতো না এরাই উচ্চশিক্ষিত হয়ে এরাই কাজ করতো এদের হাতে ক্ষমতা চলে যেত কিন্তু এরা ইসলামকে ঘৃণা করে ওলা ওলামা একরামকে ঘৃণা করে এতদিন তো রাশিয়ার মতো জবাই করে দিত নায়ক এরা পারে নাই কেন তবলিগলাদের কারণে পারবে তবলিগলরা সব জায়গায় টুকরি আল্লাহ পায়দা করবে যত কলেজ দেখেন ভার্সিটি দেখেন হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কলেজ দেখেন বুয়েট দেখেন সব জায়গায় দেখেন বহু আলেম বললাম সুরতের লোক আলেম না দেখলে মনে হয় এরকম মাথাটা হুজুর এই বলা এই লোকগুলো পায়দা করবে এখন ওরা দেখতেছে আমার সহপাঠী আমার বিরুদ্ধে আমি যদি কোচে দেব ও তো আমার ধরে ফেলবে ও তো আমার ধরে ফেলবে ও যেখানে পড়াশোনা করে সেখানে তুমি দাঁড়িয়ে লোক ছাত্র রয়ে গেছে বিচারও হয়ে গেছে এই জন্য রাশিয়ার মতো আলেমদেরকে জবাই করতে পারতেছে না এটা এই দাওয়াত তবলিগ তা না হলে এই দেশে টুপি গাড়ি নিয়ে রাস্তায় হাঁটা যেত হাঁটা যেত সব গাড়ি যেতে দিত টুপি এগুলো চলবে না এইটা একটা মহান জীবন এবং সামনের ভবিষ্যৎ একদম অন্ধকার এটা কোরআনবিহীন জাতি তৈরি হয়েছে কোরআনবিহীন জাতি নেশাগ্রস্ত জাতি তৈরি হয়েছে নেশাগ্রস্ত যাদের না দেশের কোন দরদ আছে না ইসলামের কোন দরদ আছে না মুরিদদের কোন শ্রদ্ধা আছে এটা গ্রস্ত আপনার তো খুব ভালো আশা নিয়ে আছেন আমার ছেলে পেলে কত ভালো হবে কিন্তু ভিতরের কোন খবর আপনাদের কাছে নেই ইল্লা মাসা এদেরকে কোথায় নিয়ে কোন বর্ষে নিয়ে এদেরকে ধ্বংস করা হয়েছে এর জন্য কত কোটি কোটি ডলার ব্যয় করা হয়েছে এই জাতিকে নেশাগ্রস্ত করে ধ্বংস করার জন্য বেবিচারে লিপ্ত করার জন্য মরে মরে পাবলিক হেল্প তৈরি করা হয়েছে বিপদগ্রস্ত হলে হ্যাঁ হেলথ না হেলথ জেলা যারা বিপদগ্রস্ত হবে সেটা মহিলারা হেল্প করা হবে হেলথ না অপরাধী হেলথ ইহুদ নাসারা সরকারকে বোঝাই বোঝায় করতেছে সরকার দেখতেছে দেশের খেদমত দেশের খেদমত না খাল কেটে কুমিরা না এটা বুঝতে তো এলেন না এইটা বুঝতে তো এলেন না সে এলে মনে তো আর সংসদে যেতে পারে নাই বিগত একশো বছরের মধ্যে এটা কি দেশের উন্নতি না খাল কাটে কুমিরা আনা অনেক এই জন্য এই বিপদগ্রস্ত বাঁচাইতে হলে আমাদের দায়িত্ব কর্তব্য আপনারা যারা শহরে থাকেন আপনার লিড দিয়ে একটা নুরানি মক্তব কায়েম করে একটা নুরানি মক্তব কায়েম করে দেন ইনশাআল্লাহ বাচ্চারাও শিখবে বুড়ারাও শিখবে বুড়াদের কবরে যাওয়ার টাইম হয়ে গেছে চুলদারি পাকা মানে চুলদারি পাকার তর্জমা কি আল্লাহর জমিনের ফসল থেকে গেছে এটা মালিক যে কোনো সময় কেটে দিবে সেজন্য কয়ে থাকে আমরা হলাম আল্লাহর জমিনের ফসল এই ফসলের কাটার কৃষক হল মালাকুল মৌ তাকে যে কাটতে দেওয়া হয়েছে ওটার নাম মৌ ফসল কেটে কিছু কিছু ফেলে রাখা হয় দেখছেন ফেলে রাখা হয় কিছু অর্জনে রাখা হয়তো পাবো ফেলে রাখা তারপরে মারাই করা হয় মারাই করে চেতা দিয়ে চুলা জ্বালায় আর আর যেগুলো তাউল আছে ওগুলো গোলায় রাখে হাসরের ময়দানে মিজান নামক গাড়ি পাল্লা দিয়ে এটা বাস্তলি করা হবে কবর উঠায় কি করবে বাস্তলি বাস্তবের চিঠা এর মধ্যে ইমান নেই ওই চিঠাগুলোকে তুলে দেবে ওই তুলার নাম জাহাজ আর যেগুলো চাউল আছে ইমান আছে এগুলো গোলায় দিবে জানলা তো এ তো আল্লাহর জমিনের ফসল তার কাছে তো সিগনাল এসে গেছে দেখো ফসল কিন্তু টেকে গেছে চুলদারি সাদা হয়ে গেছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিয়ে দিচ্ছে যে আমরা পাচ্ছি না ডিউটি পালন করতে পারতেছি না চোখও দেখতেছে না ভালো করে কাগজ পাকস্থলেও কাজ করতেছে না কানেও কাজ করতেছে না সবাই জবাব দিয়ে আমাদের মাফ করবে বুঝতে হবে আমাকে যে কোনো মুহূর্তে ডাকতে হবে চলেছে একটা মাদ্রাসা হলে এই গুরুত্ব অন্তত কোরআন নিয়ে যেতে পারে এরা কেউ বে কোরআন কোরআন ছাড়া কবলে যাবে না কোরআন সাথে করে নিয়ে যাবে আর কোরআন এমন কিতাব ইন্দাল্লাহ بهذا الكتاب أقواما ويدع به آخرين ويدع به آخرين এই কিতাব যে হবে এই কিতাব তো লহে মাহফুজটা আছে এই কিতাব লহে মাহফুজে যাবে আমাদের ঘর তো জমিন থেকে হয়েছে তো জমিনের জিনিস জমিনে যাবে ওটা লহে মাহফুজের জিনিস লহে মাহফুজে যাবে যারা এই কিতাবকে ধরবে এই কিতাব একাও ছেড়ে যাবে না এই কিতাবকে তারা ধরবে শিখবে এই কিতাব শিখানোর জন্য যারা সহযোগিতা করবে এই কিতাবের পক্ষে তারা থাকবে সমর্থন করবে মানসা কায়েম করবে এই কিতাব তাদের সকলকে নিয়ে জান্নাতে বসে হাদিস সহি হাদিস ইন্নাল্লাহ يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين আর তাদের অন্তরে এই কিতাবের কোন গুরুত্ব থাকবে না এই তাদেরকে একদম হাসপালা সাহাবলি নিচে নামে এই জন্য এই অনুন্নত এলাকায় আমাদের সকলের খেয়াল করা উচিত আমার দেশের লোক আমার ভাই বেলাদার ওখানে থাকে আজকে কাফেররা তাদের ইমান নিয়ে চিনিমিনি খেলতেছে ইমান বানাই দিচ্ছে আর আমরা এখানে হ্যাঁ কত খুশির সাথে আছি টেলিভিশন থেকে সবাই ঘাটাইছি পত্রিকা পড়ে পড়ে দিন পার করে দিচ্ছে কোরআন সময় পাই পাইতেছে না টেলিভিশনের সময় পাই পাইতেছে না আলহামদুলিল্লাহ পত্রিকা কয়েকটা পত্রিকা এমন এক চাকরি দিচ্ছে আমাদেরকে ইহুদ তারা এতগুলো পত্রিকা পড়ার দায়িত্ব আমরাও পড়ি পাঁচ মিনিট পত্রিকা আমরাও পড়ি তার জন্য বরাদ্দ পাঁচ মিনিট হেডিং গুলো দেখি সেই কোনটা দেখে ইসলামের আঘাত ওটা দেখুন ওখানে হেডিং থেকে মনে হলো যে এখানে ইসলামে আঘাত করা হচ্ছে ওটা বলে ওটা জব তো দিতে হবে তাহলে বাকিগুলো জব পার এটা সবগুলো তেল আপ করতে হবে এই দায়িত্ব আপনাকে কে ফালতু শয়তানের চাকরি এই জন্য এমন মাথা কায় করতে হবে এখন যে মাথাগুলো দুনিয়ায় চলতেছে এও আর এক মুশকিল গতানুগতিক মাদ্রাসা বাচ্চাদের পড়ানো হয় তো এর নাম মাদ্রাসা সহি মাদ্রাসা তাকে বলে তাহলে সবাইকে পড়ায় বাচ্চাকে পড়াবে বুড়াকেও পড়াবে যুবককেও পড়াবে সবাইকে প্রত্যেকে টাইম নেবে তোমাদের টাইম কখন আসো তোমাদেরকে আধা ঘন্টা পড়াবো এটার নাম মাদ্রাসা আমি বলি ওই মাদ্রাসাকে জিন্দা মাদ্রাসা বলা হয় যে মাদ্রাসা এলাকা সবাইকে পড়ায় মাসে অন্তত একবার সবাইকে ডাক দেয় ডাক দিয়ে মশলা শিখাই দেয় কেরাত শিখাই দেয় তার জিন্দা মাদ্রাসা আর যে মাদ্রাসা শুধু ছাত্র পড়ায় এটা হলো বুর্দা মাদ্রাসা এরা মাদ্রাসার উদ্দেশ্য বুঝে নেয় আলহামদুলিল্লাহ আল্লাহ শপথ আপনাদের দোয়া আমার তত্ত্বাবধানে অনেক মাদ্রাসা দল সবগুলো মাদ্রাসার দৃষ্টিভঙ্গি এই এগুলো জিন্দা মাদ্রাসা সমানে ছাত্রের জন্য মেহনত করবে এলাকার জন্য মেহনত করবে এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার বানাই দেবে এটা মাদ্রাসা হলো কি এটা হেদায়তের একটা মানে সাপ্লাই এটা এই মানে পাওয়ার হাউস হেদায়ত সাপ্লাই দেওয়ার পাওয়ার হাউস উপস্থিত মানুষ পাওয়ার সাপ্লাই না দেওয়ার কিসের মাদ্রাসা এটা আলহামদুলিল্লাহ এখনো পক্ষ মদিনায় যত মাদ্রাসা হয়েছে এগুলো বেকার মাদ্রাসা কেন বেকার করলাম হুকুমত হাম্বলি তো সব দাদাকে হাম্বলি পড়ানো হবে যে যাবে ঘাড়ে ধরে হাম্বলি পড়ানো যাতে যায় সবার হাম্বলি বানাবে সবার হাম্বলি হবে নাকি সহজে গভর্নমেন্টের যে চালায় যাতে সে হাম্বলি সব মাদ্রাসা হাম্বলি এই একটা মাদ্রাসা আমি যেটা বললাম আমাদের হিন্দুস্থানে আকাবের কাজ করছে আমি এই রমজানের সফরও সেই মাদ্রাসায় গেছিলাম তাদের হাল ফুর্তি করতে তারা এক ভাই কিছু টাকা দিচ্ছিল ওটাও পৌঁছাই দিলাম এইখানে কিন্তু এটা না এটার তরিকা হলো ওখানে সারা দুনিয়ার ছাত্র আছে ওই ছেলেটা যে দেশের থেকে আসছে ওই দেশের লোকেরা কোন মাজাব পালন করে ওই ছেলেকে ওই মাজাব পড়ে যাতে দেশে দেশে তার বাচ্চাটাকে মসল মাসাইল বলতে পারে যেমন এই বাংলাদেশ ভারত পাকিস্তানতে যত ছেলে পেলে গেছে আমরা যা পড়াই দেওয়ানন্দ হিসাবে ওই মাদ্রাসা তাই পড়ায় এমন থেকে যারা আসতেছে এটা স্বামী মজা পড়েছে স্বামী মজা পড়েছে কিন্তু ভৌতিক অভ্যাস যেগুলো করতে বেকার সব জবরদস্তি হাম্বলি বানাবে হাম্বলির বাইরে আর কোনো মুসলমান নেই আর ওখানে যেগুলো পড়ে আছে অনেকে পড়ে আছে আমাদের দেশের থেকে আমাদের কমই লাইনতে কম যায় আলিয়াতে বেঁচে যায় তো দুটা লোক নিয়ে আসে আম্বলি হ্যাঁ, মানে আহ্লাদিত হয়ে যায় আহ্লাদিত হয়ে যায় এবং সে মৌদুদি সমর্থক হয়ে যায় এই সৌদি সরকারের মাদ্রাসাতে যেগুলো পড়ে আছে প্রত্যেকটা ছাত্র আমি কি করছি গবেষণা করি এটা দুটা লোক আছে সে বাসকে সমর্থন করে এবং সে ওই হাম্বলি নামতে আলু লাভিত হয়ে গেছে আলু লাভিত কি জিনিস মৌলানা হুসাইন আহমদ কথা বলি ইংরেজদের পিরিয়ডে এই আহলুল হাদিস মতবাদ চালু করে হুসাইন আহমদ কথা বলি এই নামটাও সে আহ্লাদিস থেকে পাস করে আহ্লাদের নামটা ইংরেজ ইংরেজ গভর্নমেন্ট থেকে পাস করে ওলানা ডাউমা তাদের বিরুদ্ধে ফতোয়া দিত ইংরেজদের বিরুদ্ধে ধ্যান করতে হবে আর এই বদলবি ইংরেজদের পক্ষে ফতোয়া দিত ইংরেজরা আল্লাহ রহমত এদের বিরুদ্ধে জিহাদ করা হারাম কিন্তু আল্লাহর একটা কুদ্রত দেখেন এই হুসাইন আহমদ বটালবি পঁচিশ বছরের মাথায় একটা বিবৃতি দিল পত্রিকা বলল কেউ যদি ইমানের গন্ডিতে বেরোয় আসতে চায় কেউ যদি ইমানের গন্ডি থেকে বেরোয় আসতে চায় ইমানটা থাকবে না তার সর্বোত্তম রাস্তা হলো যে মাঝাব ছেড়ে দিয়ে আহুল হাদিস হয়ে যাওয়া যে আহুল হাদিস কায়েম করছে যে এই নামটা ইংরেজ গভর্নমেন্ট থেকে পাশ করেছে আল্লাহ তাকে দিয়ে পঁচিশ বছরের মাথায় পত্রিকায় বিবৃতি দেওয়া হয়েছে যে কেউ ইমামের মন্দির থেকে বের হতে চায় তার জন্য সর্বোত্তম রাস্তা কোন ইমামের অনুসরণ ছেড়ে দিয়ে তার মাদাবের কোন এক মাদাবকে মানত ওইটা ছেড়ে দিয়ে সে আহলুল হাদিস হয়ে যায় সে কিছুদিনের মধ্যে ইমাম থেকে বেরোয় চলে আসবে আল্লাহ তার মুখ দিয়ে এটা জারি করে দিলেন আমাদের যত কিতাব আছে বিভিন্ন কিতাবে তার এই ঘোষণাটা সাফা দেখেন এই জন্য সহি মাদ্রাসা কায়ে করতে হবে যে মাদ্রাসা দ্বারা মুসলমানদের ইমান আপনি দ্বারা যাই হোক মূল কথা বলতেছিলাম গোড়া মনে রাখতে হবে গোড়া যে রমজান এত বড় বরকতময় হওয়ার কারণে তার দুরু মাসের মাস কি হয়ে গেছে বরকতময় হয়ে গেছে বরকতময় জিনিসের সাথে থাকার কারণে দুরু সাইডের মাস বরকতময় হয়ে গেছে রিক্সাওয়ালার ছেলে কৃষকের ছেলে কোরআন সহবতের কারণে আল্লাহ রসুলের নায়েব হয়ে গেছে নায়েব হয়ে গেছে কোরআন তাহলে আমাদের শিক্ষা দিতে হবে সাহাবাই কেরামকে বলা হয় আইয়ামের জাহিলিয়াতে তারা যে পর্যায়ে গেছিল পৃথিবীর শ্রেষ্ঠ বর্বর সিম্বল বর্বর না বর্বরের ভিতরে কন্ট্রিবিউশন ফার্স্ট পেয়েছে বর্বর জাতির মধ্যে ফার্স্ট ডিভিশন ফার্স্ট এই লোকগুলো যখন সহবতে আসলো সহবতে আসলো তারা আলেম ছিল না আলেম তো কয়েকজন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল তাহলে আপনাকে আমাদের সবক দিতে হবে হাফকানে ওলামা হাফকানে বুজুর্গ তাদের সহবাদ আমাকে আসতেই হবে এইটা দিন আসার একমাত্র রাস্তা এটা দিন আসার একমাত্র রাস্তা কোন বিকল্প রাস্তা নেই সহবাদ একমাত্র রাস্তা আপনি টেলিভিশনটা দিন শিখতে দেবেন ইন্টারনেট থেকে দিন শিখবেন বই পড়ে দিন শিখবেন কখনো দিন আসবেন আপনার কখনো আসবেন কখনো আসবে সবার তারা দিন আছে এই জন্য বলেছি প্রত্যেক এলাকায় মাদ্রাসা বানাইতে হবে ওই এলাকার লোকেরা ওলামাদের সবার পাবে যেই মাদ্রাসা বানাই দিলেন এলাকার লোকেরা ওলামাদের সবার পাবে ওদের মধ্যে প্রয়োজনে এলে বেঁচে যাবে এলে বেঁচে যাবে ওরা সোনার মানুষ হয়ে যাবে চুরি একাধি বন্ধ হয়ে যাবে এবং ওই আলেম তাদেরকে বুঝায় দাওয়াত তবলিগের মোবাইল মাধ্যমে পাঠাই দেবে তবলিগি কেন দেখি বলো কোনো উদ্দেশ্য তুমি চল্লিশটা দিন তিন চিল্লা আল্লাহ আল্লাহ সহবাসে থাকো চিল্লা তো উদ্দেশ্য না ওখানে উদ্দেশ্য সহবাস ওখানে উদ্দেশ্য কি আল্লাহর ঘরে থাকো আল্লাহ আল্লাহ সহবাসে থাকো তুমি আল্লাহ আল্লাহ হয়ে বরফ পাথর আছে না হ্যাঁ লোহার খোয়া দিলে কি হয়ে গেল এমন জিনিস আল্লাহ আল্লাহ সৌবাদটা আসবে সে আল্লাহ হয়ে যাবে আমাদের জীবনের তাগরেরা একটা ছেলে স্কুলে পড়ত সব আল্লাহ আল্লাহ তাকে কামিয়াব করে তাকে দিয়ে হাজারো মানুষের হেদায়তের ফায়দা পারে স্কুলে পড়ব ইংরেজদের ফ্যাক্টরির মাল ইংরেজদের ফ্যাক্টরির মাল আল্লাহ তাকে দিয়ে হেদায়তের কাজ আরেকটা ছেলে মাদ্রাসায় পনেরো বছর পড়ে প্রত্যেক বছর ফাঁস করে কিন্তু অহংকারী সৌবা কোথায় নিজের অন্তরের রোগের কথা কাউকে বলে নাই আল্লাহ একে দিয়ে কোনো কাজ নেয় করে দেয় দেখেন ওর কতগুলো গাড়ি চালাই দিচ্ছে সৌদি আরবে আর কতগুলো বিভিন্ন দোকানে দেখা যাবে কোন কাজে লাগাই নেই আল্লাহ আল্লাহ সামনে কায়রা দল যে শক্ত অনুযায়ী না আসবে যে শক্ত অনুযায়ী না আসবে যত বড় আলে হোক কোনো দরকার নেই আল্লাহ বলে সব পাঠাই দেবে যা ওই যে গাড়ি মতো আর হোটেলের ম্যানেজারই কর আমার সাথে দেখা আমি গেলি তো সব দেখা করতে আসা আমার জন্য হাতিয়া লয়ে আসে আমি তাদেরকে বকাবকি করি তুমি কত খেদমত করতে পারছে আর আমি কি করছি এল সবাব না থাকলে আলেম বেকার হয়ে যায় আর সবাব থাকলে জাহেল বা ইংরেজি শিক্ষিত সে শুধু একা হেদায়ত পায় তা না আল্লাহ তাকে হেদায়তের জরিয়া বানায় এই জন্য আজকে আমরা রমজানকে এই শিক্ষা নেই রমজানের সহবতে দুই মাসে দুই মাস পরপত্তায় হয়ে গেছে তাহলে আমাদের সহবতে দেখতে হবে আল্লাহ আলাদের দাওয়াত তবলিগে দেখতে হবে এবং মাথা কায়ে করতে হবে যাতে আমার আত্মীয় স্বজন আমার ভাই দাদাদার এদের ইমানটা নষ্ট না হয়ে যায় তারা বুঝতেছে না তারা কয়েকটা পয়সার জন্য ইমান বিক্রি করে দিচ্ছে একটা টিনের ঘর পাবে এর জন্য ইমান বিক্রি করে দিচ্ছে কেমতের আলাদত জাতি ও রজুল উদ্দিন আহু যে আলাদা কিনা দুনিয়া জাতি ও রজুল উদ্দিন আহু যে আলাদিন মিনার দুনিয়া সামান্য দুনিয়ার বিনিময় মানুষ ইমান বিক্রি করে দিবে এটা দিচ্ছে সমস্ত বর্ডার এলাকায় এই কাজটা হয়ে যেত যা আমরা সেদিকে খেয়াল না করি তবলিক দেওয়ার ওইদিকে বেশি বেশি দেওয়া দরকার বল আমাদের ওইদিকে সফল বেশি বেশি হওয়া দরকার আর আপনাদের আল্লাহ তাদের পয়সা দিতে ব্যাংকে জমা রাখার জন্য দেয়নি জমা রাখা উদ্দেশ্য হলে আল্লাহর কাছে জমা রাখার অনেক জায়গা আল্লাহর কাছে জমা রাখার অনেক জায়গা আল্লাহর কাছে জায়গা ছিল না বলে আপনার কাছে আমার ধর জায়গা নিয়ে টুপি রাখো ব্ল্যাক ব্যাংকে রাখো এগুলো দিচ্ছে আপনার কাছে কারণের চুরি মুসলমান এখন চলতেছে কারণের চুরি মুসলমান এখন বর্তমান দুনিয়া চলতেছে কারো চুরি জমা করা ক্যান্ডিডেট হয়ে গেছে জমা করতে কি করবা তোমার পাঁচশো কোটি টাকা আছে কি করো কয়েক খান নামারে খেয়ে পারবে এত গেলে ছেলে ফেলে বরবাদ হয়ে ছেলে ফেলে সব হয়ে কাজ নেই তো মদ খায় আর এইগুলো করে মদ খাওয়ার পরে সিরিয়াল আছে না তো সিরিয়াল প্যাটার্ন আর যদি এত টাকা না রাখতেন ওর ডিউটি করে খাইতে হতো তাহলে বেহুদাগিরি করার টাইপ বেহুদাগিরি করার টাইপ আপনি ধ্বংস করে গেছেন আপনি কেন তার রিজিকদাতা হইতে গেছেন আল্লাহ আপনার রিজিকদাতা আল্লাহ আপনার ছেলের রিজিকদাতা আমার একখানে বেড়াতে গেলাম এক অসুস্থ রোগীকে ওনাকে দেখলাম উনি ছেলের জন্য তো গাড়ি বাড়ির ব্যবস্থা করতেনি উনি বললেন আর একটা ভাগ বানাইছেন নাতি নাগপুরের গাড়ি বাড়ি আপনাকে দায়িত্ব খেয়ে আপনার ছেলেরটাও তো আমার দায়িত্ব ওটাও করে দিবে আপনি শুধু শিখাইতেন আল্লাহর হুকুম এখন শিখাইতেন এটা লেখার জায়গায় বিবাহ করে দেন বাকিটা ওটাই আমার প্রিয় মুর্শিদ হজরত মৌলানা শাহ আবরাল হক রহমাতুল্লাহ বলতেন যে আগের যুগে ছিল লোকেরা চল্লিশ বছর পরে তারা চাকরি বাকরি থেকে রিটায়ার্ড হয়েছে তোমাদের ব্যবসা বাণিজ্য তোমরা বুঝে নাও আমাকে আখড়াতের জন্য ফারেক করে দাও আমি এখন যে চলে যাব আমি এখন ইমান আমল ঠিক করবো আমি আর পারবো না তোমাদের তোমরা অনেক খাটছি আমি আর পারবো চল্লিশ বছর বয়সে ছেলেমেয়েকে বুঝাই দিয়ে তারা তিন রেখা চলে গেছে আর আমরা হ্যাঁ দু পাও কবরে অটকাই গেছে আরো ভাবছি না আজকালের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে এগুলো আমাদের দায়িত্ব না যে নাতি না করে দাও গাড়ি বাড়ির ব্যবস্থা করে দিয়ে যাবেন তাহলে আল্লাহর জন্য কি রাখবেন এগুলো বাদ দিয়ে নিজের দিন ইমানের ফিকির করি কেউ কাউকে সাহায্য করবে কেউ কাউকে সাহায্য করবে না আপনার ইমান আমলের ত্রুটি থাকলে কবর ইমানের প্রশ্ন হবে কেউ সাহায্য করবে ভণ্ড পীররা বলে যে তার পীরে ফল লাভ করে দেবে সব পীরে আগে নিজে পাস করুক না যে পীরে এটা বলে হ্যাঁ, নিজেও পাস করতে পারবে যে মুড়িদের সব জবের দায়িত্ব নেয় আমার বলে যে তোমরা আমাকে ভালো করে চিনে রাখো হাসপাতালের ময়দানে যে কোনো বলে আমাকে খুঁজে বের করবা আমি তোমাদের ঘরে গাছটি বেঁধলে উত্তরা পার করে দিব তাহলে যে নবীরা পর্যন্ত নাস্তি নাস্তি করবে সুপারিশ করতে সাহস পাবে না কোনো একজন নবী কোনো একজন নবী সুপারিশ করতে সাহস পাবে না আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি সুপারিশ করবেন ছ লক্ষ নবীর মধ্যে একটা নবী সুপারিশ করতে সাহস করতেছে না আর উনি মুক্তাবাহিনী সব পরিবার রয়েছে কি আজিম তামার এগুলো হবে না কোনো কাজে লাগবে না আপনার ইমান আপনাকে শিখতে হবে আপনার নামাজ আপনাকে শিখতে হবে আপনার কোরআন আপনাকে সই করতে হবে আপনার হালাল হারাম আপনাকে জানতে হবে আপনার অন্তরে দশটা রোগের চিকিৎসা আত্মশুদ্ধি আপনাকে করতে হবে এর জন্য সময় বের করতে হবে এই দুমাস দিন যেমন সময় দিচ্ছেন একসাথে কিছু সময় দিতে হবে পয়লা তিন দিন তিন দিন দেন হিম্মত তাহলে পয়লা তিন দিন তিন দিন দেন পরে এক চিল্লা দেন এবার তিন চিল্লা দেন দেখেন আল্লাহ কত শান্তি রাখে ঘরে বসে আল্লাহর মদত দেখা যায় বের হলে আল্লাহর মদত দেখা যায় আল্লাহর কুকুর দেখা যায় আপনার ইমানও সই হয়ে যাবে আপনার বিবি বাচ্চার ইমানও সই হয়ে যাবে তাদের ইমান তো আপনার উপরে আপনার ইমান ব্যাংকের উপরে আর তাদের ইমান আপনার উপরে যখন বের হবেন তখন তাদের ইমান ঠিক হয়ে যাবে নেই এমন তো এখনো চলতে আছে এখন আমাদের খাওয়া দাওয়া হইতেছে বাজার হইতেছে আমাদের চিকিৎসা হইতেছে তাহলে তালা চালানেওয়ালা বাপ না তালা চালানেওয়ালা কে তো আল্লাহ রব্বুল আমাদের সকলকে দিনের জন্য সময় বের করার এবং আল্লাহ আল্লাহদের সবত লাভ করার তৌফিক দান করার আলহামদুলিল্লাহ